বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ ওয়াসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল সরস টাটকা খেজুরের দ্বারা রোজা ইফতার করা উত্তম বিষয়টি আবার বলি সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম আন আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু ইয়াকুল কান রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইউফতিরো আলা রোতাবাত কাবলা আন ইউসল্লি ফাইল লাম তাকুন রোতাবাত আলা তামারাত ফাইল লাম তাকুন হাসা হাসা ওয়াতি মেম্মা রওয়াহুল ইমাম আবু দাউদ ফি সোনানে ওয়াল ইমাম ও তিরমিদি এইদম ফি জামে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করতেন যদি সরস টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করতেন যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করতেন এই হাদিসটি দেখতে পারা যায় সোনান আবু দাউদ হাদিস নম্বর দু হাজার তিনশো ছাপ্পান্ন এবং জামে তিরমিজি হাদিস নম্বর ছশো ছিয়ানব্বই তবে হাদিসের শব্দগুলি সোনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে এমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান গরিব এক পন্থায় বর্ণিত বলেছেন আর শেখ আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে হাসান শাহি সঠিক বলেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি তবে সমস্ত বিষয় তুলে ধরার সময় নেই কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর বিষয় হল মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম যদি সরস টাটকা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম যদি শুকনো খেজুরও না থাকে তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করা ভালো যদি উল্লিখিত বস্তুর মধ্যে থেকে কিছুই না থাকে তাহলে আল্লাহর প্রদত্ত যে কোনো হালাল বা বৈধ খাদ্য বা পানীয় বস্তুর দ্বারা রোজা ইফতার করে নেওয়াই ভালো দুই নম্বর বিষয় প্রকৃত ইসলাম ধর্মে রোজা হল মহান আল্লাহর এমন একটি ইবাদত বা উপাসনা যেই ইবাদত বা উপাসনাতে ফজরের আভা প্রকাশ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী সমস্ত বস্তু বর্জন করে নিরম্বু উপবাস থাকা হয় তাহলে সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আমরা খেজুর রাখার চেষ্টা করব বাড়িতে খেজুরের দ্বারা রোজা ইফতার করার আমরা চেষ্টা করব কেন যে এই খেজুর অত্যন্ত উপকারী ফল এর মধ্যে অনেক উপকার রয়েছে আর সবচাইতে বড় বিষয় হলো এটাও একটি আল্লাহ তাল্লাহর নিয়ামত সুতরাং আমরা আল্লাহর এবাদত শেষ করব খেজুর খাওয়ার মাধ্যমে যদি সম্ভব হয় নইলে সমস্ত খাদ্যদ্রব্য এবং পানীয় দ্রব্য হচ্ছে আল্লাহর প্রদাত্ত নিয়ামত সেগুলির দ্বারা আমরা রোজা ইফতার করতে পারব আল্লাহ তবারাকুয়া তালা যেন আমাদেরকে সঠিক পন্থায় রোজা রাখার এবং রোজা ইফতার করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত